জাগতে হবে জাগাতে হবে দেশের জনতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা জাগতে হবে জাগাতে হবে দেশের জনতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা তোমরা যদি ঘুমাও ঘরে নকশি কাথা মুড়ে শয়তানেরা করবে শাসন সারা বিশ্ব জুড়ে তোমরা যদি ঘুমাও ঘরে নকশি কাঁথা মুড়ে শয়তানেরা করবে শাসন সারা বিশ্ব জুড়ে শয়তানেরা করবে শাসন সারা বিশ্ব জুড়ে যারা মানুষ নামের পশু সে যে বলছে রসের কথা চিনি আনতে হবে আজ তাদের ক্ষমতা চিনি আনতে হবে আজ তাদের ক্ষমতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা জাগতে হবে জাগাতে হবে দেশের জনতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা জনতা জাগে যদি বইবে আবার রক্ত নদী এই কথা কি তাদের জানা নাই মান্য আর একাত্তরের মতো করে একটা বিপ্লব ঘটাতে চায় আমজনতা জাগে যদি বইবে আবার রক্ত নদী এই কথা কি তাদের জানা না বান্ন আর একাত্তরের মতো করে একটা বিপ্লব ঘটাতে চায় দাঙ্গাবাজি বোমাবাজি করছে কারা রোজ দিচ্ছে কারা মদত তাদের নিচ্ছে কারা খোঁজ দাঙ্গাবাজি বোমাবাজি করছে কারা রোজ দিচ্ছে কারা মদত তাদের নিচ্ছে কারা খোঁজ দিচ্ছে কারা মদত তাদের নিচ্ছে কারা খোঁজ যারা মানুষ নামের পশু সে যে বলছে রসের কথা চিনিয়ে আনতে হবে আজ তাদের ক্ষমতা চিনিয়ে আনতে হবে আজ তাদের ক্ষমতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা জাগতে হবে জাগাতে হবে দেশের জনতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা জাগতে হবে জাগাতে হবে দেশের জনতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা আনতে হবে ফিরিয়ে সেই মানবতা সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয়